আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে শাহরু রমজান আল্লাদি উন্দুল্লাফিহুল কোরআন পবিত্র রমজান মাস যে বাসে আল্লাহর পবিত্র গ্রন্থ অর্থাৎ কোরআনে মজিদ অবতীর্ণ হয়েছিল শাহর রমজান আল্লাদি উন্দুল্লা ফিয়াল কোরআন কী জন্য অবতীর্ণ হয়েছিল এই কোরআন নাস মানুষের হেদায়তের জন্যে মনে রাখবেন কোরআন আল্লাহ তার বান্দাদের জন্যে কেন অবতীর্ণ করেছে যাতে বান্দা ওই রুল অ্যান্ড সিস্টেম এবং গাইডলাইনগুলো ফলো করে সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে ও বৈনাত মিনাল হোদা আর হেদায়তের সমস্ত রাস্তা ওখানে দেখানো হয়েছে কোরআনে বলা হয়েছে যেগুলো আমি উল্লেখ করছি বা আপনাদের সামনে তুলে ধরছি বা তুলে ধরার চেষ্টা করছি যে কোরআনে আমাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছে যে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে কিভাবে বসবাস করতে হবে কিভাবে আল্লাহর হুকুমকে মেনে চললে আমরা শান্তিপূর্ণভাবে বা সাফল্য জীবনযাপন করতে পারবো তাই আমি এর আগের এপিসোডে প্রায় পঞ্চাশ থেকে বাউন্নটি আয়াতের ব্যাখ্যা করে সংক্ষিপ্তে আপনাদেরকে বলেছিলাম যে আয়াতগুলোয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন কর্মের দিকে আমন্ত্রণ জানিয়েছে বা আদেশ করেছে যেগুলো পালন করলে আমরা একটা সুন্দর পারিবারিক বা সামাজিক জীবন যাপন করতে পারবো বা একটা সুন্দর পরিবেশ বা সমাজ গড়ে তুলতে পারবো তাই আসুন দেখি আগে আল্লাহর কি হুকুম হচ্ছে কোরআনে আমাদের জন্যে আমি খুব সংক্ষিপ্তে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে এগুলো বুঝে বা শুনে এর উপরে আমাল করে আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি ওইভাবে যেভাবে আল্লাহ রসুল আমাদের জীবনকে দেখতে চান তো এখানে কোরআনের হুকুম হচ্ছে হিংসা করো না মনে রাখবেন আওলাদে আদমকে সর্বপ্রথম যে রোগ ধরেছিল সেটা হচ্ছে সেটা ছিল হিংসা কাবিল নিজের ভাই হাবিলকে মেরেছিল হিংসায় কেননা আল্লাহ হাবিল নবী হাবি আল্লাহ ইসলামের কোরবানিকে কবুল করেছিলেন আর কাবিলের কোরবানি কবুল হয়নি বলে ওই হিংসায় সে নিজের ভাইকে মেরে ফেলেছিল তো আওলাদে আদমকে সর্বপ্রথম যে রোগ ধরেছিল সেই রোগের নাম হচ্ছে হাসাদ বা হিংসা আর নবীর হাদিস হচ্ছে আল্লাহ হাসাদ ও ইয়াকুলুল ইমান কামা তাকুলুল নার আল হাতাব হিংসা বা হাসাদ মানুষের ইমানকে ওইভাবে পুড়িয়ে জ্বলিয়ে ছাই করে দেয় যেমন আগুন কাঠকে হিংসা মানুষের ইমানকে ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে বা জ্বালিয়ে পড়ে ছাই করে দেয় তাই কোরআন বলছে হিংসা করবেন না হিংসা থেকে দূরে থাকবেন তারপরে কৃপণ হয়ে উঠবেন না কোরআন আমাদেরকে আগে বলছে যেন কৃপণ হয়ে উঠবেন না আল্লাহ যা দান দিয়েছে বা অনুদান দিয়েছে তার থেকে নিজের ওপরে নিজের পরিবারের ওপরে খরচ করার পরে যদি বেশি থাকে তো সেটাকে আল্লাহর পথে অন্যদেরকে দিন যত দান করবেন আল্লাহ তত বরকত দান করবে তত বৃদ্ধি করে দেবে আর যদি আপনি না দেন তো হয়তো আল্লাহ আপনাকে দেওয়া বন্ধ করে দেবে এমামে হাসান আলাইসালাম বছরে চারবার নিজের ঘরের দরজা খুলে দিতেন আর বলতেন চার যা প্রয়োজন আছে আমার বাসা থেকে নিয়ে যাও তো হাকিমে শাম এমামে হাসান আলাইসালামকে বলতো অনেকবার বলেছিল যে হাসান হাসান এইভাবে অপচয় করো না নিজের সঞ্চয় করা ধন দৌলতকে এইভাবে উড়িও না লোকদেরকে বিলি করো না দিও না তখন ইমাম হাসান আলাইসালাম বলতেন আমাকে কেউ দিয়েছে বলে আমি দিচ্ছি বা দিতে পারছি আজ যদি আমি দোয়া বন্ধ করে দেই তো কাল হয়তো তার সেও নিজের হাত তুলে নেবে সেও দোয়া বন্ধ করে দেবে তখন কোথা থেকে দেবো কীভাবে জীবনযাপন করব। এটা আমাদের জন্য একটা সুন্দর শিক্ষা তাই কোরআন বলছে কৃপণ হয়ে উঠবে না কৃপণতা দেখাবে না আর তারপরে এখানে বলা বলা হচ্ছে এক অপরের হত্যা করো না মানে কেউ কাউকে কাতল করো না নিষ্পাপ ব্যক্তিকে কাতল করো না এই সমস্ত কোরআনের হুকুম তারপরে প্রতারণার পক্ষে বলবেন না অর্থাৎ যারা ধোকাবাজ তাদের পক্ষে কখনো দাঁড়াবেন না কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে ধোকাবাজ মানে তাদের বন্ধু বেশি কেননা মানুষ তারা যখন নিজেরাও ধোকাবাজ হয় তো চোর চোর মাসতো তো ভাই বা ধোকাবাজ ধোকাবাজ বন্ধু হয় তো তাদের বাসনে দাঁড়ানো লোক বেশি তারা ফরেববাজি করছে ধোকা দিচ্ছে মিথ্যা বলছে আজ তাদের পাশে দাঁড়ানো লোক বেশি সত্যবাদী সৎপথের প্রতীকের সাথে কিন্তু দুনিয়ায় খুব কম তাই এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআন বলছে ফরেববাজি ধোকাবাজদের কখনো সহযোগিতা করো না তাদের সাথ দিও না তারপরে এখানে কোরআন বলছে পাপ ও তীব্রতায় অন্যকে বা কাউকে সহযোগিতা করো না মানে যারা পাপ লা তো আওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান কোরআন বলছে তো আওয়ানু আলাল বীর বা তাকওয়া অর্থাৎ নেকিতে বা আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো ওলা তো আওয়ান আল ইসমে ওয়াল উদ্বান কিন্তু পাপে বা তীব্রতায় অত্যাচারে জুলমে কেউ যেন কারোর সাথ দিও না আল্লাহ আমাদেরকে এই সমস্ত হুকুম মেনে চলা তৌফিক দান করুক আমি তাড়াতাড়ি আজকে পড়ে শেষ করতে চাই একশোটি আদেশ কমপ্লিট করতে চাই তারপর এখানে হুকুম হচ্ছে নেকিতে অর্থাৎ অপারকে সদাচরণের জন্যে সাহায্য করুন কোরআন হুকুম মানে ভালো কাজে সহযোগিতা করুন সংখ্যাগ্রস্তটা এখানে কোরআন বলছে সংখ্যা গরিষ্ঠতা সত্যের পরিচয় নয় একটা বিরাট বড় সন্দেশ কিন্তু মানে অনেক অনেক সময় আমরা বাংলায় শুনে থাকি বা বলে লোক দশ যেখানে খোদা সেখানে বা যেখানে ভিড় বেশি যেখানে যার পক্ষে লোক বেশি তার মানে তারাই হক কেন ভিড় বেশি মানে ভিড় অত বড় বেশি লোক ভুল পাতে যেতে পারে কিন্তু কোরআন বলছে মানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা সত্যের পরিচয় নয় ভিড় বেশি বলে ওরাই যে হকের ওপরে এটা সত্যের পরিচয় নয় যদি এটাই হতো তাহলে আজ দুনিয়ায় শয়তানের পথের পথিক বেশি আর আল্লাহর পথের লোক কম তাহলে কি শয়তান হক শয়তান সত্য শয়তান ঠিক না ওইভাবে আমি খুব সংক্ষিপ্তে বলতে চাই আহলে বায়াতের শত্রুদের পথের পথিক আজ দুনিয়ায় অনেক বেশি আর কোরআন বলছে বেশি মানে এটা তাদের সততার পরিচয় নয় এই বুদ্ধি এই বিবেক যদি কেউ রাখে আর কোরআনের এই আয়াতকে যদি বোঝে আশা রাখি সে সৎ পথ পেয়ে যাবে বা ওই পথ ধারণ করবে যে পথে আল্লাহ রসুলও নবীর আহলে আমাদেরকে দেখতে চান সংখ্যাগরিষ্ঠতা সত্যের পরিচয় নয় সঠিক ও সৎ পথে থাকুন কোরআন আমাদেরকে বলছে সবসময় সঠিক ও সৎ পথে থাকুন অপরাধীকে অপরাধ অপরাধের শাস্তি দিয়ে একটি উদাহরণ স্থাপন করুন মানে সমাজে যদি কেউ পাপি হয় অপরাধ করে তো সেই অপরাধের যে ইসলামিক সাজা সেটা দিন যাতে অন্যদের জন্যে একটা উদাহরণ হয় যদি পাপের সঠিক সাজা দেওয়া হতো তা আজ সমাজে দুষ্কর্মীদের সংখ্যা অনেক কম হতো মনে করুন জেনার যে সাজা ইসলামে আশি কোড়া মারতে হবে উভয়ে যদি রাজি হয় তো দুজনাইকে মারতে হবে আর যদি পুরুষ নারীকে জবরদস্তি করে ধর্ষণ করে তো আশি কোড়া মারতে হবে ওই আশি কোড়া মারার পরে হয়তো সে বেঁচে থাকতেও পারে না থাকতেও পারে কিছু বছর আগে ভারতে এই সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল তখন অনেক যারা কোরআন পড়ে তারা বলছে যদি ইসলামিক সাজা আমাদের দেশে লাগু করা হতো তো এই ধর্ষণকারীদের সমস্যার সমাধান হয়ে যেত আর কেউ সাহস করতো না বা কাতলের সাজা কাতল কেউ যদি নিষ্পাপ ব্যক্তিকে কাতল করে তো ইসলাম তার জন্য সাজা রেখেছে তাকেও কাতল করে দেওয়া হোক কিন্তু আজ কাতল করার পরেও সাপোর্ট পেয়ে তারা বেরিয়ে বেড়াচ্ছে আজাদ ঘুরে বেড়াচ্ছে এই জন্য দুষ্কর্মীর সংখ্যা বেড়ে যাচ্ছে পাপীরা পাপের সাজা পাচ্ছে না বলে তাদের সাহস বেড়ে যাচ্ছে আর কোরআন বলছে তোমরা যদি সমাজকে সুন্দর করতে চাও পরিবেশকে সুন্দর করতে চাও তো পাপীদেরকে পাপের সাজা দিয়ে একটা উদাহরণ স্থাপন করো যখন অন্যরা দেখবে যে এই পাপ করলে আমিও এই সাজা পাব তখন তারা সেই পাপ করতে আর সাহস করবে না কিন্তু যখন তারা সেই সাজা পাচ্ছে না তাদের সাহস বেড়ে যাচ্ছে এইভাবে জালিম বা জুলুম দিন বা দিন বাড়ছে মনে রাখবেন এটা আমাদের ভুলের সাজা আমরাই পাচ্ছি তারপরে এখানে কোরআন বলছে পাপ এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাক তখন অর্থাৎ পাম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকুন সকলে মিলে সংগ্রাম মানে সকলে মিলে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে যেখানেই হোক না কেন তারপরে কোরআন বলছে মৃত প্রাণী রক্ত এবং শুকরের মাংস হারাম মৃত প্রাণীকে খাওয়া রক্ত পান করা বা শুকরের মাংস খাওয়া সমান এগুলো মহাপাপ অ্যালকোহল মদ এবং অন্য সমস্ত ড্রাগসগুলি থেকে ড্রাগ ড্রাগসগুলি এড়িয়ে চলুন মানে কোরআন বলছে পান মদ বা নেশা হওয়ার চিজে মানে যেগুলো খেলে নেশা হয় মদ হোক গাঁজা হোক এগুলো হারাম এর থেকে দূরে থাকো রিসুমিন আমালি শয়তান কোরআন বলেছে এগুলো অপবিত্র বা শয়তানের কাজ এগুলো যেন করো না তারপরে কোরআন বলছে জুয়া খেলা জুয়া খেলা করবে না এগুলো হারাম মানে ধন দৌলত সঞ্চয় করে হারামের মধ্যে সেগুলো হেরে যাচ্ছেন বা কারুর সঞ্চয় দৌলত হারামের মধ্যে সেটা তার কাছ থেকে নিয়ে যা নিয়ে নিচ্ছেন এখানে কোরআন বলছে ইন্নামাল খামার আল মেসার মেসার মানে কি সহজভাবে কোনো জিনিস কাউকে কে নিয়ে নেওয়া মানে বিনা পরিশ্রমের মাধ্যমে ওই যে আয়টা করছেন ওটা কিন্তু অবৈধ শরিয়ত বলছে বৈধ রাস্তার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে কষ্টের মাধ্যমে সঞ্চয় করো হ্যাঁ কেউ যদি উপহার দেয় সেটা একটা অন্য জিনিস কিন্তু ওই যে খেলাধুলোর মাধ্যমে একটা নিজেদের মধ্যে আমরা ভুল সিস্টেম করে নিয়ে তার মাধ্যমে কাউকে নিঃস্ব করে দিচ্ছি তার সমস্ত ধন দৌলত নিয়ে নিচ্ছি বা আমাদের ধন দৌলত কেউ নিয়ে নিচ্ছে এটা কিন্তু অসামাজিক অব অনৈতিক বা অবৈধ ইসলামে তাই জুয়া খেলা হারাম যেটা কোরআনে পরিষ্কার বলছে ইন্নামাল খামার বলে ম্যাসার মানে মদ পান করা যেমন যেমন হারাম ওইরূপ জুয়া খেলা তো ওইরূপ হারাম আর ওর মধ্যে যে আয় হবে সে আয়ও কিন্তু বৈধ নয় হালাল নয় হেরাফেরি করবেন না হের হেরাফের সহজ ভাষা কোন তো বুঝতে অসুবিধা নেই গসেব অর্থাৎ চুগলি করবেন না মানে লাগান বাগান করবেন না এখানকার কথা ওখানে ওখানকার কথা ওখানে যে ভাই ভাইদের মধ্যে বোন ভাইয়ের মধ্যে আপনদের মধ্যে অশান্তির সৃষ্টি করে দিচ্ছে এমন শত্রুরা আমাদের সমাজে অনেক আছে তারা পাশে বসে আপনের হয়ে সুন্দরভাবে কথা শুনছে আর পরে সেখান থেকে পয়েন্ট নিয়ে অন্য জায়গায় যেয়ে গবেষণা করছে মানে লাগান বাগান করছে অমুক তোমার বিরুদ্ধে এই বলছিল অমুক তোমার এই বলছিল এইভাবে তারা একটা বিশৃঙ্খলা ঘটাচ্ছে আপনদের মধ্যে আত্মীয়দের মধ্যে আদা আদিমা শত্রুতা করে দিচ্ছে বা বন্ধুত্বকে বিচ্ছেদ করে দিচ্ছে পরিবেশকে খারাপ করে দিচ্ছে এদের থেকে খুব সতর্ক থাকতে হবে বা নিজেরাও নিজের হেফাজত করতে হবে খোরদের থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন এরা কিন্তু কারোর আপন হয় না যারা চুগলিখোর হয় খাওয়া দাওয়া করুন পানাহার করুন কিন্তু অপচয় করবেন না কুল ওয়াশেওয়ালা তুসরেফু যেটা কোরআন পরিষ্কার বলছে তারপরে হুকুম হচ্ছে প্রার্থনা করার সময় ভালো পোশাক পরুন অর্থাৎ নামাজের সময় ভালো পোশাক পরুন কিন্তু দুঃখের বিষয় আমরা যেটা প্র্যাকটিক্যাল আজকাল গ্রাম অঞ্চলে বা অনেক অনেক সময় শহরেও দেখছি এটা যখন তারা আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে কোনো বড় মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে শ্যুট বুট প্যান্ট শার্ট পরে সুন্দর মানে পরিষ্কার নতুন কাপড় চোপড় পরে যাচ্ছে একটা ভদ্র রূপে যাচ্ছে আর যখন আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সমস্ত বাদশার বাদশাহ তার দরবারে যখন যাচ্ছে মসজিদে যাচ্ছে তো লুঙ্গি আর গেঞ্জি পরে কি এমন পোশাকে যে পোশাকে মানুষ নিজের বাড়িতেও সবসময় চলাফেরা করে ঘরের মধ্যে থাকে সেই পোশাকে সে মসজিদেও যাচ্ছে বা আল্লাহর এপাশ সময় বাড়িতেও অনেক অনেক সময় আমরা দেখছি মানে ভদ্র পোশাকে পরিষ্কার পোশাকে পবিত্র পোশাকে নামাজ পড়তে বলা হয়েছে যাকে দেখলে যেন ও খুশি হয় যে একটা কত সুন্দর কীভাবে কত সুন্দরভাবে আল্লাহর উপাসনা করছে সেভাবে না দেখিয়ে গেঞ্জি লুঙ্গি আর গেঞ্জি পরে আমরা নামাজ পড়ছি না যত আদবের সঙ্গে নামাজ পড়বেন আল্লাহর উপাসনা করবেন মনে রাখবেন আল্লাহ তত ভালোবাসবে আর তত আপনার মনোকামনা আশা পুরো হবে তাই আল্লাহর সম্মান করুন আল্লাহর উপাসনার সম্মান করুন জিনাত কুমিল্লা কুল্লে মসজিদিন কোরআন বলছে যখন মসজিদে যাও তো সেজে গুজে জিনাত করে যাও তোমাকে দেখে অন্যরা যেন শ্রদ্ধা করে ভালোবেসে যেন তোমার পাশে বসতে চায় তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তুমি যদি নোংরা পোশাকে যাও দুর্গন্ধিত অবস্থায় যাও তো তোমার থেকে লোকেরা দূরে সরে যাবে আর যেটা আমাদের গ্রাম অঞ্চলে বা মসজিদে আমরা দেখি অনেক অনেক সময় এমন পোশাক পরে থাকে এমন দুর্গন্ধিত অবস্থায় থাকে যে তার পাশে বসে নামাজ পড়া মানে অসম্ভব হয়ে যায় মনে রাখবেন আল্লাহর দরবারে যাবেন সেজে গুজে যাবেন নবী করিম সাল্লাম যখন মসজিদে যেতেন তো ভালো করে কাকুই করে মাথায় চেড়ে চুল দাড়িগুলো ম্যানেজ করে সুন্দরভাবে সেটিং করে সুন্দর পোশাক পরে সরমা লাগিয়ে আতর মেখে উনি মসজিদে যেতেন তো একদিন বিবি আসনাকে ওনাকে জিজ্ঞাসা করছেন যে আয় নবী আল্লাহ আপনার সব পরিচিত আপনার সাহাবি আপনার উম্মা সবসময় আপনারা তারা আপনাকে দেখছে আর আপনি তাদের জন্য যখনই নামাজের জন্য যাচ্ছেন এত সেজে গুজে এত সুন্দরভাবে যাচ্ছেন তখন নবী করিম বলতেন তুমি জানো না আমি ওদের জন্য আদর্শ আমি ওদের জন্য উদাহরণ ওরা আমাকে দেখে শিখ শিখবে আমি যদি ভালো পোশাকে না যাই জঘন্য পোশাকে যাই তো তারাও কালকে থেকে জঘন্য পোশাকে আসবে আমি যদি ভালো করে মাথায় এছড়ে চুল দাঁড়াতে কাকুই না করে যাই তো কারাও কালকে জঙ্গলি হয়ে আসবে আমি যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না যাই তারাও তারা এইভাবে আসবে মানে একটা উদাহরণ দিয়ে বললেন যে আমাকে দেখে তারা শিখবে তো ওইরূপ আমরা যখন মসজিদে যাব তো আমরা যেন অন্যদের জন্য উদাহরণ হয়ে যাই অন্যরা যেন আমাদের দেখে শিক্ষা লাভ করে যে আল্লাহ ঘরে আসতে হবে তো এইভাবে আসতে হবে কোরআন বলছে ও জিনাত কুমিল্লা কুন্দ মসজিদিন যখন মসজিদে যাবে তো জিনাত করে যাবে সৌন্দর্য হয়ে যাবে সুন্দর সেজে গুজে যাবে কিন্তু দুঃখের বেশি অনেক অনেক সময় আমাদের পরিবেশ তার উল্টো দেখা যাচ্ছে কুটুম বাড়ি যাওয়ার সময় ফাংশনে যাওয়ার সময় কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আত্মীয় স্বজনদের সাক্ষাতের সময় আমরা খুব সেজে গুজে সুন্দরভাবে যাচ্ছি কিন্তু যখন আল্লাহর দরবারে আসছি সে বলা সম্ভব না যাই কেউ রাগ করে না জানো এটা তাই আমি বলে দিলাম তারপর এখানে কোরআন আমাদেরকে বলছে যারা আপনাকে সাহায্য আপনার কাছে সাহায্য চাইবে বা সুরক্ষার জন্য জিজ্ঞাসা করবে তাদেরকে সহায়তা করুন কেউ যদি সুরক্ষা চায় তাকে সাহায্য করুন অর্থাৎ কেউ যদি নিরাপত্তা চায় জানেন যে আপনি প্রভাবশালী ব্যক্তি আপনার আশ্রয় পেলে সে শান্তিতে থাকতে পারবে তো যে কেউ যদি শত্রুর মোকাবেলায় আপনার কাছে নিরাপত্তা চায় তো তাকে দান করুন যেমন আপনারা জানেন কাফিরে জিম্মি যারা ইসলাম গ্রহণ করেনি কিন্তু নবীর কাছে এসে তারা বলেছিল নবী আল্লাহ আমরা আপনাকে ট্যাক্স দিচ্ছি ইসলামিক হিসেবে যেভাবে জাকাত খুমসের হুকুম হয়েছে ওগুলো আমরা আদায় করছি তবে আমরা নিরাপত্তা চাই আমাদের শত্রুরা যদি আমাদের উপর আক্রমণ করে করে তো আপনারা আমাদের সহযোগিতা করবেন নবী বললেন অবশ্যই এটাই আল্লাহর হুকুম তো কেউ যদি সাহায্য চায় বা আশ্রয় চায় তো তাকে সাহায্য করুন বা আশ্রয় দিন তাকে বহিষ্কার করবেন না এটা কিন্তু কোরআনের হুকুম এখানে বলা হচ্ছে বিশুদ্ধতা ও পবিত্রতাকে বজায় রাখুন মানে সবসময় তাহারাতে থাকার চেষ্টা করুন মনে রাখবেন যতক্ষণ তাহারাতে থাকবেন আপনার ওই পুরো সময়টা আল্লাহর উপাসনায় বা আল্লাহর এবাদাতে গণনা হবে তাই সব সময় পবিত্রতা বজায় রাখার হুকুম দেওয়া আছে মানবিক বা শারীরিক উভয় হিসেবে পবিত্র বজায় পবিত্রতা বজায় রাখুন তারপর এখানে আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ রহমত থেকে কখনো হতাশ বা নিরাশ হইবেন না লাতাক নতুমের রহমতিল্লাহ ইন্নআল্লাহ ইয়াকফরুদ্দনু বা জামিয়া আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না যদি পাপ করে থাকো ভুল করে থাকো ক্ষমা চাও আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে অনেক অনেকে আমাদের মধ্যে এমনও ভুল বুঝে আছে যে আমি এত পাপ করেছি আর কি আমার নামাজ রোজা কবুল হবে আল্লাহকে আমার ক্ষমা করবে আমি যখন সেই যখন নরকে যাব তো ভালো করে পাপ করে যাই এই বলে সে হারাম সমস্ত ভুল করছে হারাম করছে এইভাবে যে আমার আর ক্ষমা নেই না কখনো না আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না ইন্নআল্লাহ ইয়াকফরুদ্দনুবা জামিয়া আল্লাহ তোমার সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে তবে সেইভাবে নতশির হয়ে বা নিজের ভুলকে স্বীকার করে তার সংশোধন করার চেষ্টা করতে হবে তারই নাম হচ্ছে তবা আর তবা ইস্তেক ফারার পরে যদি ওই ভুল পথের দিকে ফিরে যাওয়ার আশা না থাকে তখন আল্লাহ তাকে সহযোগিতা করে আর সে তখন নেক বান্ধাদের মধ্যে গণনা হয় এখানে আল্লাহ বলছে আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হয় না আল্লাহ অজ্ঞতায় ভুল ত্রুটি ক্ষমা করবেন মানে অজানায় যদি কেউ ভুল করে ফেলে মানে আমি জানি না এটা বৈধ কি অবৈধ এটা ঠিক না বেঠিক এই কাজটা করা উচিত কি অনুচিত আমি খবর রাখি না তো ওই সময় যদি কোনো ভুল করে থাকে তাহলে আল্লাহ সেটাকে ক্ষমা করে দেয় রফে রফে আল কালাম মানে আশেরা দশটা জিনিস থেকে কলম তুলে নেওয়া হয়েছে মানে পাপ লেখা হয় না তার মধ্যে একটা যদি কেউ অজ্ঞান অবস্থায় ভুল অবস্থা মানে না জানার কারণে কোনো ভুল করে থাকে তো আল্লাহ তাকে ক্ষমা করবে কিন্তু জানার পরে জেনে শুনে যদি কেউ ভুল করে তার কিন্তু ক্ষমা নেই আর এই জেনে শোনার মধ্যে তারাও আসে যারা শিক্ষা লাভ করতে পারে কিন্তু শিক্ষা লাভ করছে না একটা জিনিস মনে রাখবেন আমাদের মধ্যে এমন মূর্খ অনেক আছে তারা তাদের কথা হচ্ছে যদি আমরা এগুলো জানি বা জানার চেষ্টা করি তখন তার উপরে আমাল করতে হবে আর আমাল না করলে পাপ হবে তারা ভালো করে জ্ঞান রাখে যে এগুলো জান জানার দরকার এগুলো জান জেনে এর উপরে আমাল করতে হবে তো তারা কি বলছে এগুলো জানবো না কারণ জানলে তার উপরে আমাল করতে হবে তার মানে যদি অজ্ঞান থাকে না জানি তাহলে ক্ষমা করে দেবে এরাও কিন্তু ভুল মধ্যে আছে জেনে শুনে নিজেকে অজ্ঞান রাখান জেনে শুনে নিজেকে ভুলের মধ্যে রাখা শিক্ষা লাভ করার সুযোগ থেকে থেকেও যদি কেউ শিক্ষা লাভ না করে তো সেও কিন্তু পাপীদের মধ্যে গণনা হবে এই ভুল ধারণার মধ্যে যারা আছে তারা নিজের ভুল ভেঙে নিক তারপর এখানে আল্লাহর হুকুম হচ্ছে অন্যদেরকে জ্ঞান ও উৎসাহ অন্যকে অন্যদেরকে জ্ঞান ও সৎ উপদেশ উপদেশের মাধ্যমে সৎ পথের দিকে পরিচালিত করুন বা সৎ পথের দিকে আমন্ত্রণ জানান মানে নিজে ভালো কাজ করুন জ্ঞান লাভ করুন তারপরে সেটা অন্যদেরকে বলুন তাই আমি সবসময় আমার দর্শক কাছে অনুরোধ করি যেগুলো আপনারা শিখুন এর উপরে আমাল করুন তারপরে এটা অন্যদেরকে বলুন অবশ্যই তারাও শুনবে বা তারাও আমাল করার চেষ্টা করবে তারপরে আল্লাহর আদেশ হচ্ছে কেউ কারো পাপের বোঝা তুলবে না কিন্তু লাতাজরাতন ওয়েজরা ওখরা কেউ কারোর পাপের বোঝা তুলবে না যার পাপের বোঝা সেই তুলবে আখরাতের দিনে হাসের দিনে কেয়ামতের দিন তো যা সে নিজের পাপের বিচার করুক অন্যদের পাপের বিচার যেন কেউ না করে দুঃখের বিষয় আজ আমাদের সমাজে আমরা সবসময় অন্যদের পাপের বিচার করছি কিন্তু নিজের ভুল কেউ দেখছি না নিজের পাপের বিচার কেউ করছে না নিজেকে সংশোধন করার চেষ্টা করছে না সবসময় অন্যকে বোঝানোর চেষ্টা করছি বা অন্যদের সংশোধন করছে আল্লাহ আমাদের হেদায়ত করুক আমরা যেন আগে নিজের নাফসকে তৈরি করতে পারি নিজের বলে সংশোধন করতে পারি তারপরে যেন অন্যকে বলি তারপরে এখানে কোরআন আমাদেরকে উপদেশ দিচ্ছে বা আল্লাহর হুকুম হচ্ছে দরিদ্রতার ভয়ে আপনার সন্তানদেরকে হত্যা করবেন না যেটা কোরআন বলছে খাসিয়াত আমলাক মানে আরব দেশে আগে তো এটা অনেক ছিল বা এখনও আমাদের দেশে অনেক আছে স্বামী স্ত্রী ইষ্টে সহবাস করছে কিন্তু যখন সংবাদ পাচ্ছে বা বোঝা যাচ্ছে যে গর্ভে সন্তান এসে গেছে তারা ওষুধ খেয়ে সেটাকে নষ্ট করে দিচ্ছে অনেক অনেক সময় বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে মেরে ফেলছে এমনও অনেক খবর আছে আপনারা হয়তো শোনেন কি এই বাচ্চার পোষণ কি করে করব লালন পালন কি করে করব তো কেন তাহলে সেই পাপ করছেন তার জন্যে সিস্টেম তৈরি করুন ওই গুণা মানে বাচ্চাকে যদি একদিনের বাচ্চা একদিনের বাচ্চাকেও যদি নষ্ট করা হয় তো তার মানে তাকে কাতল করা হয়েছে আর কাতিলের যে সাজা ওই সাজা সে পাবে তাই এখানে কোরআন বলছে দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে যেন কাতল করো না তোমরা যা জানো না তা অনুসরণ করো না মানে না জেনে ভুল পথের ওপরে যে যেভাবে বলছে চলে যাচ্ছে না আগে জিনিসকে জানুন এটাই আমি অনুরোধ করছি বারবার আপনাদের কাছে মোল্লা নিজের দিন বলে যাচ্ছে ওই দিনকে জানুন যে দিন আল্লাহর কোরআন হাদিসে যে দিনের শিক্ষা দেওয়া হয়েছে সেগুলো তদন্ত করুন সেগুলো জানুন তারপরে সেই পথের প্রতীক হন বা সেই দিনকে ফলো করুন অন্ধবিশ্বাসী হয়ে কারোর পিছনে যাবেন না এখানে কোরআন পরিষ্কার বলছে যে তোমরা যা জানো না তার অনুসরণ করো না অর্থাৎ জেনে তারপরে সেটাকে মানো বা তাকে ফলো করো তারপরে এখানে কোরআনে আল্লাহর হুকুম হচ্ছে লোকালো জিনিসের থেকে দূরে থাকুন মানে কারো গোপন তত্ত্বের সন্ধান করবেন না মানে অনেক অনেক সময় আমাদের মধ্যে অনেকেই আছে নিজের ভুলতে দেখে না অন্য কে কোথায় কি করছে তারা সবসময় সেই তদন্ত লেগে থাকে তাই বলা হচ্ছে অন্যদের গোপন জিনিস জানার চেষ্টা করবেন না কোরআনের বিরোধিতা করবে যদি কেউ এমন করে বিনা অনুমতিতে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না এটা তো আপনারা সহজ সাধারণ ভাষায় মানবিকতার বিরোধিতা করে যদি কেউ বিনা অনুমতিতে কারোর বাড়িতে প্রবেশ করে আল্লাহ তার প্রতি বিশ্বাসধারীদেরকে ক্ষমা ক্ষমা করবেন আল্লাহর প্রতি যারা এমান এনেছে আর তবা করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে পৃথিবীতে পৃথিবীর বুকে নম্রতা সঙ্গে চলুন মানে খুব ভদ্রতা বা নম্রতার সঙ্গে চলাফেরা করুন জমিনে আপনার দেখে যেন অন্যরা শিক্ষা লাভ করে বিশ্বে আপনার আপনার অংশের দায়িত্ব পালন করে যান মানে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন আপনার কিছু দায়িত্ব আছে আমাদের কিছু দায়িত্ব আছে যা সে যদি নিজের দায়িত্ব পালন করে যায় তো এই পৃথিবীতে কেউ নিরাশ হবে না কেউ হতাশ হবে না কেউ পেরেশান হবে না কেউ কষ্ট হবে না কিন্তু দুঃখের বিষয়ে আমরা সবাই যা সে নিজের দায়িত্বকে পালন করছি না তাই পারিবারিক দায়িত্ব হোক সামাজিক দায়িত্ব হোক যে দায়িত্ব হোক না কেন আমরা সবাই যদি নিজের দায়িত্বকে পালন করতাম তাহলে আজ সমাজে এত জঘন্যতা ছড়াতো না আমরা যদি যার সে নিজের দায়িত্ব পালন করতাম তাহলে আমাদের মধ্যে এত অশান্তির সৃষ্টি হতো না কিন্তু দুঃখের বিষয় আমরা নিজের দায়িত্ব পালন করছি না বলে আমাদের মধ্যে এই বিশৃঙ্খলা ঘটে আছে বা ঘটছে তারপর এখানে আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করো না মানে শির গুনায় পাপ গুনায় কাবিরা মনে রাখবেন আল্লাহ সমস্ত কোরআনে বলেছে আল্লাহ সমস্ত গুনাকে ক্ষমা করবে কিন্তু শিরিক মানে আল্লাহর ছাড়া যদি অন্য কারোর উপাসনা করা হয় আল্লাহকে ছেড়ে যদি অন্য কারোর পুজো পাঠ করা হয় আল্লাহ ছাড়া অন্য কারোর এবাদত করা হয় তো আল্লাহ সেটাকে কিন্তু মেনে নেবে না বা সেটাকে পছন্দ করে না আমি খালিক আমি রাজিক আমি জীবন দান দিয়েছে আমি আমার দোয়া নেয়ামার থেকে তোমরা লাভবান হচ্ছ আর উপাসনা অন্য কারোর করছো অন্য কারোর প্রার্থনা করছো এটা কিন্তু আল্লাহ মেনে নেবে না তাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করো না সমকামিতায় সমকামিতায় পড়বেন না মানে স্ত্রী স্ত্রীর সঙ্গে বা নারী নারীর সঙ্গে বা পুরুষ পুরুষের সঙ্গে যে সমস্ত অবৈধ সম্পর্কে আজ দুনিয়ায় গড়ছে এগুলো মহাপাপ কিন্তু কোরআন বলছে ওই সম্পর্ক যেন গড়ন না নিজেদের মধ্যে হক এবং সত্যের সাত দিন আর মিথ্যা ও ভুলকে কখনো আশ্রয় দিবেন না এগুলো তো সাধারণ কথা এটা কোরআনের হুকুম হক ও সত্যের সাত দিন মিথ্যাকে কখনো ভুলকে আশ্রয় দিবেন না আজ যদি আমরা সত্যি হকের সাথী হতাম সত্যের সাথী হতাম আর মিথ্যা মিথ্যাকে বা ভুলকে যদি আশ্রয় না দিতাম তো আমাদের সমাজ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বা উত্তম সমাজ হতো আর আমরা অন্যদের জন্যে আদর্শ হতাম পৃথিবীতে গর্ব করে অহংকার করে চলবেন না লা তমসুফিল দে মারহা কোরআনের আয়াত বলছে মানে গোমর করে অহংকার করে মানে নিজেকে বড় মনে করে চলবে না সবসময় আল্লাহর ক্ষুদ্রতম একটা বান্দা যে কোনো মুহূর্তে কাহানি শেষ হতে পারে এইভাবে নম্রতার সঙ্গে চলতে বলা হয়েছে বা কোরআন আমাদেরকে চলতে বলছে পৃথিবী পৃথিবীতে অহংকার করে চলবে না মহিলাদের মহিলাদের শোভাকর প্রদর্শন করা উচিত নয় মহিলাদের জন্য শোভকর পরিদর্শন করা উচিত মানে জিনাত যেগুলো সাজ সাজন মানে কোরআন বলছে যদি কোনো পুরু নারী পুরুষ সাজে তো এক অপরের জন্য মানে স্বামী স্ত্রী বা যারা মেহরাম মানে মেয়ে নিজের মাতা পিতার সামনে ভালোভাবে সাজে থাকতে পারে ভাই বোনদের সামনে আত্মীয় স্বজনদের সামনে যারা আপন ঘনিষ্ঠ যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ যায় কিন্তু যাদের জন্য না মেহরাম যারা না মেহরাম মানে যাদের সঙ্গে শাদী বিবাহ সম্ভব তো নারীদের বলা হয়েছে তাদের সামনে সেজে যেও না স্ত্রীকে বলা হয়েছে নিজের স্বামী ছাড়া অন্য কারোর জন্য জিনাত করো না আর এটাও হাদিসে এসেছে যদি কোনো মহিলা নিজের স্বামী ছাড়া অন্য কারোর জন্য জিনাত করে মনে করুন মেকআপ করছে যা কিছু করছে বা আতর লাগাচ্ছে পারফিউম লাগাচ্ছে তো এই অবস্থায় যখন বাইরে যায় তখন ফেরিস্তার লানাত হয় তার উপরে যতক্ষণ ফিরে না আসে আর অন্যদেরকে আকর্ষিত করার জন্য যদি সুগন্ধ লাগায় তো যতক্ষণ সে স্নান না করবে সে কিন্তু পাপি হয়ে থাকবে এটা নবীর হুকুম তাই বলা হচ্ছে মহিলাদেরকে তোমরা সাজো সাজতে গুজতে মানা নেই কিন্তু তার জন্যে যার জন্য বৈধ যেমন স্ত্রী কাবলা আছে নিজের স্বামীর জন্য সাজো কিন্তু দুঃখের বিষয়ে আজ আমাদের পরিবেশ কেন এত জঘন্য হয়ে যাচ্ছে যার সামনে সাজতে বলা হয়েছে যাতে স্বামী পছন্দ করে তার সামনে যদি সবসময় সেজে গুছে সুন্দরভাবে থাকা হয় তো তার মন অন্য দিকে যাবে না সবসময় সে নিজের স্ত্রীর দিকে আকর্ষিত হয়ে থাকবে বা ভালো লাগবে কিন্তু নিজের স্বামীর সামনে দাসীর মতো মানে বাড়িতে কাজ করে যে আমার সমস্ত মেয়েরা সেরকমভাবে বৌরা রয়েছে আর যখন বাইরে যাচ্ছে অন্যদের অনুষ্ঠানে যাচ্ছে সেখানে বিশ্ব লোক দেখছে সেখানে সেজে গুজে যাচ্ছে পাপ করছে আর যেটা করা দরকার সেটা করছে না বলে আজ স্বামী স্ত্রীর মধ্যে সেই মিলন নেই সেই মহব্বত নেই সেই ভালোবাসা সেই প্রেম নেই যেটা তাদের মধ্যে হওয়ার দরকার কেননা স্ত্রীকে যে স্বামীর জন্য শাস্তি বলা হচ্ছে সে নিজের স্বামীর জন্যে না সেজেন না মানে মেকআপ করে অন্যদেরকে দেখানোর জন্য মেকআপ করছে বা সাজসাজন করছে তারপর এখানে কোরআন আমাদেরকে বলছে আল্লাহ শিরিক ব্যতীত অন্য সমস্ত পাপকে ক্ষমা করবেন আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবেন না ভালো কাজের দ্বারা মন্দ কাজকে মুছে ফেলুন অর্থাৎ নেকি করে যদি কখনো ভুল হয়ে থাকে তো নেকি বেশি করুন যাতে ওই ভুলগুলো মুছে যায় হাদিস বলছে ইন্নাল হাসানাত ইউসেবনা সৈয়াত নেকি মানুষের পাপকে মুছে দেয় অনেক অনেক সময় আমাদের পরিবেশে আমরা দেখেছি এখনও দেখছি একটা লোক ছোটোবেলা থেকে দেখছি সে ভুল করছিল ভুল পথের উপরে চলছিল কিন্তু হঠাৎ আল্লাহ তার অন্তরে জাগালো কি কারণ বক্তব্য শুনে কথা শুনে ওয়াজ অনুচ্ছেদ শুনে তার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হলো আর সে সমস্ত ভুল পথ ছেড়ে এবারে সৎপথ ধারণ করলো নামাজি হয়ে গেল রোজাদার হয়ে গেল সমস্ত নেকি করছে সমাজের সেবা করছে যত ভালো কাজ করছে তো এই ভালো কাজ করার কারণে কিন্তু আজ সমাজ তাকে উচ্চ স্থান দান করেছে বা দিচ্ছে তার সেই পাপকে ভুলে যাচ্ছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সে ভুল করছিল দশ বছর এখনও দু বছর কি দশ বছর হয়নি যখন দেখছে যে মানুষটা সৎপথের প্রতীক হয়ে গেছে নেক কাজ করছে আর ওই ভুল কাজ করছে না যেগুলো আগে করছিল নামাজ পড়ছে রোজা রাখছে সমস্ত দিনের কাজ করছে তো তার পুরো চল্লিশ বছরকে মানুষ ভুলিয়ে দিয়েছে দু বছরের মধ্যে চার বছরের মধ্যে এটাই হকিকত তাই আল্লাহ বলছে নিজের নেকির মাধ্যমে নিজের পাপ কি তুমি নিজের নিজেই মোছার চেষ্টা করো তোমার পাপকে লোক ভুলে যাবে বা আল্লাহ ক্ষমা করে দেবে যদি তুমি নেকি করতে থাকো বা নেকির পথের প্রতীক হয়ে থাকো তো এগুলো আমাদের চেষ্টা করতে হবে ভুলের মাধ্যমে বা কোনো কারণে যদি কোনো প্রকারের পাপ বা অন্যায় করে থাকি তো সেটাকে মুছে ফেলার চেষ্টা করতে হবে আর যেমন বাচ্চারা যখন পেন্সিল দিয়ে লেখে তো ভুল হয়ে গেলে রাবার দিয়ে সেটাকে মুছে ফেলে ওইরূপ তওবাকে বলা হয়েছে শ্যারি রাবার শরিয়াত হিসেবে ওই রবার হচ্ছে তওবা তওবার মাধ্যমে নিজের পাপকে মুছতে হবে আর নেকিকে বৃদ্ধি করতে হবে মানে ভালো কাজ বেশি করতে হবে যাতে পাপ যেন লুকিয়ে যায় বা তার নিচে ঢেকে যায় তাই আল্লাহর এই হুকুমগুলো আমরা যেন মেনে চলতে পারি ভালো কাজের দ্বারা মন্দ কাজকে মুছে ফেলুন তারপরে আল্লাহর হুকুম হচ্ছে পরামর্শের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত করুন বা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত করুন মানে যখন বিচার করবেন তো বুদ্ধিজীবীদের নিয়ে পরামর্শ করে বিচার করবেন সবসময় মানুষ নিজেকে বুদ্ধিজীবী মনে করে আর নিজের সিদ্ধান্ত বিচারকে সর্বোত্তম মনে করে না আপনিও মানুষ আপনার থেকেও বলতে পারে তাই কোনো নির্ণয় নেওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত করার আগে গুরুজনদের কাছে বয়স্কদের কাছে শিক্ষিতর সঙ্গে বসে পরামর্শ করুন শরীয়ত বলছে কোরআন হাদিসে বলা হয়েছে যত পরামর্শ করে কাজ করবে তোমাদের কাজ তত সুন্দর হবে তত উত্তম হবে আর ভুলের সম্ভাবনা তত কম হবে কিন্তু যখন পরামর্শ করে কাজ করবে না অন্যদেরকে সঙ্গে নিয়ে কাজ করবে না গুরুত্ব দেবে না একা যদি নিজেকে বড় মনে করো তো তোমার ভুলও কিন্তু বড় হবে আর বেশি হবে এটা আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করে তারপর এখানে কোরআন বলছে আপনার আপনাদের মধ্যে সর্ব সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক ধার্মিক কোরআন বলছে ইন্নামা আক্রমকুম ইন্দাল্লাহে আতকাকুম আল্লাহর নিকটে মনে রাখবে সেই ব্যক্তি সর্বপ্রিয়তম যে আল্লাহর যত ভয় করে চলবে মানে যে যত নেকি করবে যে সর যত ধার্মিক হবে ধর্ম মানে কি রুল অ্যান্ড সিস্টেম যাকে আরবি ভাষায় বা উর্দু ভাষায় দিন বলা হয় আর আমরা বাংলা ভাষায় বা হিন্দিতে ধর্ম বলি ধর্ম তো ধর্ম বা ধর্ম মানে কি রুল অ্যান্ড সিস্টেম সমস্ত ধর্মের একটা রুল অ্যান্ড সিস্টেম থাকে সেই রুল এবং সিস্টেমকে ধর্মের নিয়ম শৃঙ্খলাকে যারা মেনে চলে তাদেরকেই ধার্মিক বলা হয় মানে এই ব্যক্তিটা খুব ধার্মিক তার মানে কি ওই ধর্মের সমস্ত নিয়ম কানুন মেনে চলছে তো আল্লাহ আমাদেরকে বলছে তোমরা নিজের ধর্মে ধার্মিক হও তোমরা যদি সম্মান পেতে চাও অর্থাৎ ধর্মের নিয়ম শৃঙ্খলা রুল অ্যান্ড সিস্টেমকে মেনে চলো তাকে ফলো করো যদি ওই নিয়ম শৃঙ্খলা না মেনে চলো তুমি কিন্তু ওই ধর্মের ধর্মিক নয় মুখে হয়তো তুমি বলো আমি মুসলমান আমি ইসলাম ধর্মের ধার্মিক কিন্তু যখন ইসলামের কথা না মেনে চলছ তখন তুমি মিথ্যা কথা বলছো তুমি মুনাফিক তুমি ওই কাজ করছো না যেটা তোমার মুখে বলছো মুখে বলছে আমি মুসলমান কিন্তু কাজ মুসলমানদের মতো করছো না মুখে বলছে আমি ইসলামকে ফলো করছি কিন্তু কাজ ইসলামিক করছো না এই জন্যে সমস্ত ধর্মে ধার্মিক ওই ব্যক্তিকে বলা হয় যে ওই ধর্মের সমস্ত নিয়ম শৃঙ্খলাকে মেনে চলে তো আমরা যখন ইসলাম ধর্মকে আপন করেছি তো ইসলাম ধর্মের সমস্ত নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখতে হবে মেনে চলতে হবে তারপরে আমরা মুসলমান রূপে এক ধার্মিক হতে পারবো বা আমাদের পরিচয় হবে আশা রাখি এটা বোঝার চেষ্টা করতে হবে তারপরে এখানে কোরআন বলছে ধর্মের সন্ন্যাস ধর্মে সন্ন্যাস নেই ধর্মে সন্ন্যাস মানে দিন মে রহবানিয়ত নেই ধর্মে সন্ন্যাস নেই সন্ন্যাস নেই মানে অনেক অনেক সময় মানুষ নিজেকে ধর্মিক প্রমাণ করার জন্যে সমাজ ছেড়ে সেবা ছেড়ে পরিবারকে ছেড়ে পাহাড়ে চলে যাচ্ছে জঙ্গলে চলে যাচ্ছে মনে রাখবেন এই যে জঙ্গলে চলে যাওয়া পাহাড়ে যে চলে যাওয়া এটা কিন্তু ধার্মিক হওয়ার পরিচয় নয় ধার্মিক মানে কি সমাজে থেকে পাপের মাঝখানে থেকে নিজেকে বাঁচাতে হবে মাওলা আলী আলাহ ইসলামের কাছে একজন এসে বলছে যে মাওলা তাকুয়া মানে কি পাপ থেকে বেঁচে থাকা পাপ থেকে দূরে থাকা একজন ব্যক্তিকে আপনি ঘরে বন্ধ করে দিয়েছেন বাইরে বেরোনোর সুযোগ দিচ্ছেন না এক বছর পরে তাকে ঘর থেকে বাইরে হওয়া বাইরে হওয়ার সুযোগ দিয়েছেন বার করে তাকে বলছেন তুমি বড় ধার্মিক তুমি বড় কি এক বছর কোনো পাপ করনি আপনি কি বলবেন বিবেক দিয়ে ঠিক বলছেন ইনি কখনো না তাকে পাপ করার সুযোগ দেননি সে পাপ করার সুযোগ পায়নি সে বাধ্যমূলক বন্ধ হয়েছিল বলে সে পাপ করেনি এটা মোত্তাকির পরিচয় নয় মোত্তাকির পরিচয় কে যে পরিবেশে জীবনযাপন করছে পাপের মাঝখানে জঘন্যতার মাঝখানে থেকেও নিজেকে রক্ষা করে আছে যেমন আমি প্র্যাকটিক্যাল বলি আমি অপবিত্র বা গড় হালাল জিনিস খাই না আল্লাহর যতই বড় নেমাত হোক যদি সেটা পবিত্র না হয় আর হালাল না হয় তো আমি সেটাকে স্পর্শ করি না মনে রাখবেন আমি যে আমি যে পরিবেশে যাই কত কিছু খেতে করতে দেখতে মন চায় কিন্তু আমার শরীয়ত যদি আমাকে বলে না এটা দেখা ঠিক নয় সেটা দেখি না এটা খাওয়া ঠিক নয় সেটা খাই না এটা ব্যবহার করা উচিত নয় সেটা ব্যবহার করি না হাজার চাইলেও এটা হচ্ছে তাকুয়া যে পরিবেশে থেকে সমস্ত জঘন্যতা বা পাপের মাঝখানে থেকে নিজেকে রক্ষা করে রাখা এটাই হচ্ছে তাকুয়া জঙ্গলে যে পাহাড়ের মধ্যে যে যেখানে কোনো উপায় নেই সেখানে যে বসে থাকা মানে রহবানিয়াত এটা ধর্মের পরিচয় নয় বা মানে মোত্তাকে হওয়ার পরিচয় নয় তো আল্লাহর নিকটে যদি সম্মান পেতে চাও তো আল্লাহ বলছে সকলের মাঝখানে থেকে নিজেকে সত্য প্রমাণ করো ভালো মানুষ প্রমাণ করো তারাও সম্মান করবে আমার নজরও তোমার সম্মান বৃদ্ধি হবে বা বেড়ে যাবে বা আমি সম্মান দান করব সকলের নজরে তোমার তবে হকিকে মোত্তাকি হতে হবে তারপর এখানে কোরআন বলছে আল্লাহ জ্ঞানীদেরকে প্রাথমিকতা দেয় আল্লাহ জ্ঞানীদেরকে প্রাথমিকতা দেন মানে মূর্খদের আগে জ্ঞানীদের কথা আল্লাহ শোনে বা মূর্খদের উপাসনার আগে আল্লাহ জ্ঞানীদের উপাসনাকে কবুল করে যেটা হাদিসে এসেছে তার কারণ হচ্ছে মূর্খরা যে এবাদত করছে সে নিজেও জানে যে আমি এবাদতটা যা করছি এটা ঠিক করছে কিনা কিন্তু জ্ঞানীরা যখন এবাদত করে বুঝে সুঝে করে আর ওইভাবে করে যেভাবে শরীয়ত তাদেরকে হুকুম দিয়েছে আরও একটা জিনিস মনে রাখবেন এখানে একটা হাদিস বলতে চাই হাদিসে বলা হয়েছে দেমাউল অলমা আফদল মেদাদুল অলমা আফদল মিন দেমা ইশহদা মানে ওলমাদের কলমের কালি শহীদদের রক্তর চেয়ে তো উত্তম কেন শহীদরা নিজের রক্তদান দিচ্ছে দিনের জন্যে ইসলামের জন্যে তাদের রক্তের চেয়ে তো কলমের কালি কেন উত্তম বলেছেন নবী কেননা ওলমাদের এই কলমের কালি ওই সমস্ত শহীদদেরকে তৈরি করছে শিক্ষা দিয়ে তানারা ওই সমস্ত শহীদদেরকে তৈরি করছেন তাই শরিয়াতে বলা হয়েছে জ্ঞানী মানুষের এক রেখা নামাজের স্বভাব অজ্ঞান বা অশিক্ষিত মূর্খ মানুষের হাজার রেখাতের স্বভাবের চেয়ে তো বেশি মানে হাজার রেখাত পড়লে যে স্বভাব পাবে না জ্ঞানী মানুষ শরীয়তের সমস্ত দিন আহকাম কানুন মাসলা মাসল জেনে যদি সে উপাসনা করে তার এক রেখাতে স্বভাব বেশি তাই সবসময় মনে রাখবেন ওলামা আহলে এলিম তাদের এবাদাত সাধারণ যারা শুধু অন্যদেরকে দেখে যেভাবে উঠতে বসতে হয় সেইভাবে উঠছে বসছে নামাজ পড়ছে কিন্তু তারা নামাজের অর্থ বোঝে না নামাজে যে জিকিরগুলো তারা পড়ছে সেই জিকিরগুলো কি বলছে আল্লাহর সঙ্গে তারা জানে না তো এই মূর্খর এবাদাতের চেয়ে তো জ্ঞানীর এবাদতের সম্মান আল্লাহ নজরে অনেক বেশি তাই আল্লাহ বলছে আল্লাহ জ্ঞানীদেরকে প্রাথমিকতা দেয় আর অমুসলিমদের সাথে সদতায় ও সৌজন্যমূলক আচরণ করো অমুসলিমদের অমুসলিমদের সাথে সদায়তা ও সৌজন্যমূলক আচরণ করো কোরআন আমাদেরকে বলছে যারা মুসলমান নয় তাদের সঙ্গে সৎ ব্যবহার করো বা ভদ্র ব্যবহার করো তারা যেন তোমার ব্যবহার দেখে আকর্ষিত হয় আর তারা যেন কোরআনকে বোঝার চেষ্টা করে যে এদের ব্যবহার দেখে মনে হয় যে এরা কত সুন্দর মানুষ বা এদের কত সুন্দর শিক্ষা দিয়েছে ইসলাম বা কোরআন হাদিসে এদেরকে কত সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে যে এরা এত সুন্দরভাবে জীবনযাপন করছে এত সুন্দরভাবে এরা কথা বলে এত সুন্দরভাবে এরা মেলামেশা করে এত সুন্দরভাবে এরা অন্যদের সহযোগিতা করে বা সমাজে কাজ করছে তো আমাদের এই কর্ম আমাদের ধর্মের পরিচয় হবে মনে রাখবেন এটাই আল্লাহ আমাদেরকে বলছে যে অন্যদের সঙ্গে সদ্ব্যবহার করো ওটাই হবে তোমাদের ধর্মের সৎ পরিচয় লোভ থেকে নিজেকে রক্ষা করুন মানে লোভী হবেন না মনে রাখবেন লালাচ যাকে বলা হয় লালচি যে হয় লোভী যে হয় তার মনোকামনা আশা কখনো পুরো হয় না সে একটা পেলে আরেকটা লোভ করে আরেকটা পেলে আরেকটা লোভ করে তাই হাদিসে বলা হয়েছে লোভী ব্যক্তির আশা কখনো ফোর হয় না পুরো দুনিয়াও যদি আল্লাহ তাকে দিয়ে দেয় তো সে অন্য আরেকটা দুনিয়ার অপেক্ষা করবে বা লোভ করবে তাই লোভী হবেন না যা আল্লাহ দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহর নেয়ামাতের ওপরে যদি সন্তুষ্ট থাকেন তো শুকর করবেন আর যদি লোভী হন তো মনে রাখবেন যা পেয়েছেন তাকে সবসময় তুচ্ছ অল্প মনে করবেন অন্যদের নেয়ামাতকে দেখে তখন আরও মনে লোভ জাগবে আল্লাহ ওকে অত দিয়েছে আমাকে আরও দিও আমি যদি অত না পাই তা আমি আমি দুঃখিত তো সবসময় নিজেকে সে দুঃখিত মনে করবে বা বঞ্চিত মনে করবে কিন্তু সে যা পেয়েছে যদি নিজের চেয়ে তো নিম্নদেরকে দেখে মানে তার চেয়ে তো যারা দরিদ্রতার মধ্যে আছে অভাবের মধ্যে কষ্ট আছে যদি তাদেরকে দেখে তো মাওলা বলছেন তখন তুমি শুকর করবে যে আল্লাহ ওদের চেয়ে তো ভালো অবস্থা আমাকে রেখেছ ও অসুস্থ আমি সুস্থ ও কুড়ে ঘরে বাস করছে আমি কমস কম ছোটো ঘরে ভালো ঘরে বাস করছি এক কামরার হোক কি দু কামরার হোক পাকা বাড়ি বাস করছি তো ওই জন্যে সবসময় নিজেদের নিম্নকে দেখতে বলা হয়েছে উচ্চদেরকে দেখো না মানে ধন দৌলত হিসেবে আর নেকিতে সবসময় উচ্চদেরকে দেখাতে বলা হয়ে দেখতে বলা হয়েছে যাতে তোমার নেকি বৃদ্ধি পায় মানে ও অত নেকি করছে তো আমি ওর চেয়ে তো বেশি নেকি করব। নেকিতে সবসময় আইডিয়াল বা উদাহরণ করতে বলা হয়েছে যারা উত্তম বা তোমার চেয়ে তো বেশি নেকুকার তারপরে এখানে কোরআন বলছে আল্লাহর কাছে আর দুটি কথা মাত্র বাকি আছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ নিজে বলছে যদি ভুল হয়ে থাকে তো এসো আমার দরবারে এসো ভুল স্বীকার করো নিজের ভুলের সংশোধন করো যদি ভুলের মধ্যে পড়ে থাকো আর আমার কাছে বারবার দাবি করো আমি যদি কারোর অবরোধ মানে বিরোধিতা করি কারোর হুকুমকে অমান্য করি অবাধ্য হই আর তার কাছে যদি কিছু আশা করি সে আমার আশা পূরণ করবে একবার বিবেক দিয়ে বলুন একজনের কথা আমি বারবার অমান্য করে যাচ্ছি তিনি আমাকে সদ উপদেশ দিচ্ছেন ভালো কথা বলছেন এটা করো এই মঙ্গল হবে এটা করো এই মঙ্গল হবে আমি তার একটা কথাও মানছি না আর তানার কাছে যে দাবি করছে আমাকে এটা দিন ওটা দিন ওটা দিন দেবে ওইরূপ আমরা আল্লাহর সমস্ত হুকুমকে অমান্য করে আল্লাহর কাছে মোনাজাত করছে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও ওটা দাও নামাজ পড়ছে না আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমাকে এটা দাও আমি কেন এই কষ্টে আমি কেন এই অশান্তিতে আমি কেন এই রোগে এইভাবে নালিশ করছি এই যে আবেদন বা এই নালিশের কিন্তু কোনো অর্থ নেই যতক্ষণ আমরা আল্লাহর কথা না শুনব আল্লাহর কাছে কোনো অধিকার রাখি না হ্যাঁ যদি আল্লাহর কথা ওপরে আমাল করি আর তখন যদি না দেয় বা না পাই তখন আমরা দুঃখ প্রকাশ করতে পারি আল্লাহ আমি তোমার পথের প্রতীক হয়ে চলছি তাও কেন দিচ্ছ না এটা পরীক্ষা হতে পারে অনেক অনেক সময় আল্লাহ নেক বান্দাদের পরীক্ষা নেয় এইভাবে সুস্থ অবস্থায় সবাই সাথ দেয় দুঃখে কেটা সাথে থাকে আল্লাহ এটা দেখতে চায় আমি যাকে নেমা দিচ্ছি সে আমার থেকে খুব রাজি খুশি কিন্তু যাকে দিচ্ছি না সে আমাকে কত ভালোবাসে নেমাত না পাওয়ার পরেও যদি আমার উপাসনা করে আমাকে ভালোবাসে তার মানে এটাই সত্য প্রেমিক বা এটাই সত্য আমার নেকবান্দা তো সেটা হওয়ার চেষ্টা করতে হবে অভাবে দুঃখে কষ্টের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করতে হবে নেমাত পেয়ে তো সবাই শুকুর করে নেমাত না পেয়ে দুঃখ কষ্টের সময়ও যদি কেউ আল্লাহর শুকুর করে তো এটাই হচ্ছে কি শুকুর যেটা এমাম নবীদের ব্যবহারে ছিল ওনারা কখনো আল্লাহর কাছে কোনো নালিশ করেননি বরং কষ্টের সময় আরও বেশি শুকর করতেন যে আল্লাহ কমস কম তোমার নজরে আমি আছি তুমি আমাকে সেই যোগ্য মনে করেছো যার পরীক্ষা নিচ্ছ লি অবলু কমাইকুম আসনা আমালা আল্লাহ আমাদের সবসময় পরীক্ষা নিচ্ছে দুনিয়া আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্যে তো পরীক্ষার মধ্যে সবসময় পাশ হওয়ার চেষ্টা করতে হবে সফল হওয়ার চেষ্টা করতে হবে যদি আমরা ভুল পথেরও চলে যাই দুনিয়ার লোভে সঠিক পথকে ছেড়ে দিই তা আমরা ফেল হয়ে গেলাম আর যে ফেল হয়ে যাবে তার ঠিকানা কী হবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন বলার দরকার নেই এবারে শেষ কথা হচ্ছে যে কেউ প্রশ্ন যে কেউ প্রশ্ন উত্থাপন করবে বা করে তাকে অস্বীকার করবেন না যদি কেউ কোনো প্রশ্ন করে বা কোনো দাবি করে তাকে অস্বীকার করবেন না বা তাকে বহিষ্কার করবেন না বাস্তব উদাহরণ আমি নিজের জাত দিয়ে আপনাকে বলতে চাই বা আপনাদেরকে বোঝাতে চাই আমার কাছে আমি বারবার বলছি আপনারা নিজের প্রয়োজন হিসেবে প্রশ্ন করুন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি যদি প্রশ্ন করেন আর আমি যদি উত্তর না দিই তো আমি এর জন্য পাপি হব আর এমাম নবীরা এটাই বলেছেন বিশেষ করে যুগের এমামের কথা আমি এর আগে অনেকবার শুনেছি যে তোমরা যে জিনিস জানো না কোরআন পরিষ্কার বলছে ফসল আহলে জিক্রে ইনকুন তুমলাত আলামুন যা তোমরা জানো না তা জিজ্ঞাসা করো তাদের কাছে যারা জানে আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করো প্রশ্ন করো ইনকুন্তুমলা আলামুন যদি তোমরা কোনো জিনিস না জানো এবারে যদি জিজ্ঞাসা করা হয় ওলমাদের কাছে আর ওলমারা যদি না বলেন সঠিক জিনিস যদি তাদেরকে না বলেন কি যদি ভুল বানেন তো ওই যে ব্যক্তি ভুল করবে তার জন্য দায়ী ওলমাগণ হবে একটা জিনিস যেন মলে থাকে যেই হোক তাই ওলমাদের দায়িত্ব অনেক বেশি যদি কেউ প্রশ্ন করে তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে একবার চিন্তা করুন আপনি যেটা বলছেন সেটা সঠিক কিনা যদি সঠিক হয়ে থাকে তাকে বলুন আর যদি সঠিক না হয়ে থাকে তার কাছ থেকে সময় নিন আমাকে একটু সময় দাও আমি ভালো করে জিনিসটাকে তদন্ত করে তহকিক করে দেখে তারপরে আমি সঠিক উত্তর জানাবো কেননা আপনি যদি ভুল বলে দেন আর সে যদি ভুল করতে থাকে তো সারা জীবন ওই ভুলের পাপের সাথে সেও পাবে আপনিও পাবেন তাই বলা হয়েছে আলেমদের কাছে জিজ্ঞাসা করার আগে ওই আলিমের কাছে বা ওই আলিমের সম্পর্কে তদন্ত করো যদি কোনো আলিমের কাছে যে খোদা মনে পড়ে আখারাতের স্মরণ আসে মনে করবে সেই আলিম আর যে আলিমের কাছে যে দুনিয়ার আশা জাগবে সে আলিম নয় আলিম ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর স্মরণ আসবে যে ইনি নেকুকার কত ভালো মানুষ সত্যি আল্লাহ নেক বান্দাকে এমন হতে হবে বা এমন হওয়া উচিত আমিও যেন এমন হতে পারি এমন যদি মনে জাগে সেই সমস্ত আলিমের কাছে যান তাদের কাছে জিজ্ঞাসা করুন আর সে যদি সঠিক ইনফরমেশান রাখে সঠিক জ্ঞান রাখে তো আপনাকেও সঠিক জ্ঞান দিবেন বা সঠিক জিনিস বলবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে আমি শেষে দোয়া করতে চাই এই যে কোরআনের একশোটি আদেশ বা আল্লাহর হুকুম মানে সংক্ষিপ্ত আরও অনেক জিনিস আছে যদি জীবনে সুযোগ পায় তো আরও অনেক জিনিস আছে যেগুলো বিস্তারিতভাবে বলার প্রয়োজন আছে বোঝানোর প্রয়োজন আছে সেগুলো যতক্ষণ না বলা হবে আল্লাহর বান্দারা যখন ততক্ষণ না জানবে নবীর উম্মাতিরা যখন সে সেগুলো না শুনবে না জানবে ততক্ষণ তারা ভুল করতে থাকবে আর নইলে নেকি থেকে দূরে থাকবে তাই আল্লাহ আমাকে তৌফিক দান করুক আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে স্বাস্থ্য থেকে জীবিত থেকে সেই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি যেগুলো এখনও জানার আছে বা যেগুলো থেকে এখনও অনেকেই হয়তো অজ্ঞাত আছে আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমি আপনার কাছে দুয়ার জন্যে অনুরোধ করছি অনেক অনেক সময় শারীরিক অসুবিধার জন্যে রেকর্ড করতে পারি না তখন মন কাঁদে যে আমার কত দর্শকবৃন্দরা আমার ভাই বোনেরা আমার বাপ চাচারা গুরুজনেরা অপেক্ষা করছেন আমার নতুন এপিসোড দেখার জন্য বা নতুন নতুন কথা শোনার জন্য কিন্তু দুঃখের বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমি সক্ষম হচ্ছি না অসুবিধার মধ্যে আছি বলে আমি রেকর্ডিং করতে পারছি না আমি তখন নিজেকে খুব কষ্টের মধ্যে অনুভব করি তাই আল্লাহর কাছে কামনা করি দোয়া করি আল্লাহ আমাকে সুস্থ রাখুক আমি যেন এইভাবে তার বান্দাদের সেবা করতে পারি আপনাদের খেদমত করতে পারি বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি তাই এখানে কোরআন বলছে যদি কেউ প্রশ্ন করে তো তার প্রশ্নের সঠিক উত্তর দাও তাকে নিরাশ করো না তাকে বহিষ্কার করো না তাকে তাড়িয়ে দিও না তুচ্ছ ছোট মনে করে যেতে বলো না যে যে প্রকারের প্রশ্ন নিয়ে আসবে যদি আপনার কাছে তার উত্তর থাকে তো উত্তর দিয়ে দিন যদি উত্তর না থাকে বা যদি সঠিক জিনিস না জানেন তাকে পরিষ্কার বলে দিন আমি এই জিনিসটা বিষয় এখনও সঠিক জানি না আমি বলতে পারবো না ভুল বলবেন না কিন্তু দুঃখের বিষয় আজ অনেকেই আছে তারা যদি উত্তর না দিতে পারে বা উত্তর না দেয় তো লোক মনে করবে ইনি হয়তো শিক্ষা রাখেন না তো সেই নিজের মূর্খতাকে লুকানোর জন্যে ভুল বলে দিচ্ছে যেটা আরও বড় মূর্খতার পরিচয় তাই এই থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক আমাদের দায়িত্ব চড়ো যত বড় সেটা যে সেটাকে যদি আমরা সঠিকভাবে পালন করি তো তার সম্মান বা স্থানও তত উচ্চ আল্লাহ রব্বুল আলমিন উম্মাতে মুসলিমাকে বা আমাদের সকলকে তার বাণী বা কোরআনের উপরে আমাল করার তৌফিক দান করুক এই যে হেদায়তগুলো কোরআনে দেওয়া হয়েছে এগুলোর উপরে আমাল করে যেন আমাদের এওকাল ও পরকালকে আমরা উজ্জ্বল করতে পারি বা ওইভাবে ইসলাম বা ইসলামের সংবিধানকে বা নিয়ম শৃঙ্খলাকে আহকামকে মাসলা মাসাইলকে ফলো করতে পারি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো দয়া করে স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হচ্ছে নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন লিখে পাঠাতে চান লিখে পাঠাতে পারেন ইমেল করতে পারেন আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তবে যদি একটু দেরি হয়ে যায় অনেক অনেক সময় শারীরিক অসুবিধার জন্য আমি রেকর্ডিং করতে পারি না তাই আমাকে একটু ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করতে থাকবেন আরও একটা অনুরোধ করছি যদি আপনারা আমার এই এপিসোড নিজের ইচ্ছাকৃত সময়ে সুযোগের সময় যদি দেখতে চান তো চ্যানেল উইন বাংলাকে ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ সুবিধা অনুযায়ী যখন পাবেন তখন দেখতে বা শুনতে পারবেন ওয়াখর আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত